بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها قد أفلح من زكاها وقد خاب من دساها শপথ সূর্যের ও তার কিরণের শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেন তার শপথ প্রাণের এবং যিনি তাদের সুবিন্যস্ত করেছেন তার অতপর তাকে তার অসৎ কর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরোধ হয় كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যা আরোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল অতপর আল্লাহর রসুল তাদেরকে বলেছিলেন আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো অতপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রির পা কর্তন করেছিল তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন আল্লাহ তালা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশঙ্কা করেন না